তুমি মালি বিশ্বজাহানের মালিক মাপ আমায় করে দাও বা কবুল করে না তুমি মালি বিশ্বজাহানের মালিক মাপ আমায় করে দাও তওবা কবুল করে না মাফ আমায় করে দাও তবা কবুল করে না তুমি মালি বিশ্ব জাহানের মালিক মাফ আমায় করে দাও তওবা কবুল করে না মাফ আমায় করে দাও তওবা কবুল করে না জানি তোবার দরজা খোলা ও খোলা জানি তো বার দরজা খোলা তুমি বেশ ক্ষমা করনে আলা জানি তো বার দরজা খোলা ও খোলা তুমি বেশ ক্ষমা করনে আলা রহমান রহিম তুমি তো দয়াময় রহমান রহিম তুমি তো দয়াময় কুরান পাকে বলে যাও তৌবা কবুল করে না মাফ আমায় করে দাও তৌবা কবুল করে না মাফ আমায় করে দাও সে যত বড় হোক পাবি ও পাপি সে যত বড় হোক পাবি পাবে ক্ষমা হলে অনুতাপি সে যত বড় হোক পাবি হবে ক্ষমা হলে অনুতাপি গাফুর দুধ তুমি তো গাফার গাফুর দুধ তুমি তো গাফার করুণাতে ফিরে চৌবা কবুল করে না মাফ আমায় করে দা তৌবা কবুল করে না মাফ আমায় করে দা করুন সুহার মতো তবা ও তবা করুন সুহার মতো তবা পাবে মুক্তির নিশ্চিত ঝান্ডা করুন সুহার মতো তবা ও তবা পাবে মুক্তির নিশ্চিত ঝান্ডা হান্নান মান্নান জালালু কিরম হান্নান মান্নান জালালু ইকরাম দয়ার সাগরে ঠাই দাও তওবা কবুল করে না মাফ আমায় করে দাও তুমি মালিক বিশ্বজাহানের মালিক মাফ আমায় করে দাও তওবা কবুল করে না মাফ আমায় করে দাও তওবা কবুল করে না মাফ আমায় করে দাও তওবা কবুল করে না মাফ আমায় করে দাও তওবা কবুল করে না অনুপ্রাণ সুস্থ স্বাধীন পৃথিবীর প্রত্যয়